निशिंग भगवान की जय निशिंग भगवान ने बारे ये बोलन से간 থেকে निशिंग भगवान কেন বেরলেন ভগব শাস্ত বলছেন সত্যম বিধাতুম নিজভিত্ত ভাসিতম ব্যক্তিঞ্চ সর্বভূতে ব্যক্তিঞ্চ সর্বভূতে ভূতেષ অখিলেশ অখিলে সুচাত্মনা বলছেন সত্যম বিধাতুম নিজভিত্ত ভাসিতম নিজ যে ভিত্ত এই যে আমার পরলাদ কথাটা সত্য বলেছে আমি সর্বভূতে আছি এটা যদি এখন আমি প্রমাণ না করি তাহলে হবে না সত্যম বিধাতম নিজবিত্ত ভাষিতম আর ব্যাপ্তিঞ্চ ভূতেষু অখিলেষু চ আত্মনহ আমি যে সর্বভূতে সত্যিই আছি এটা প্রমাণ করার জন্য কি করলেন বলছেন বলছেন অদৃশ্যতা অদৃশ্যতা অতি অদ্ভুতম বলছেন হ্যাঁ বলছেন অদৃশ্য ভাবে সে ভেতর থেকে ধোঁয়ার মতো কি হলো অদৃশ্য অদৃশ্য তাত্তদ্ভূত রূপম উদ্বহন স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম নায়াম মৃগ নাপি নরো মাহ কিম এত নিমেগন্ধ রূপম মীমাংস মানস সমুত্থিত অগ্রতে নৃসিংহ রূপম স্তদলম ভয়ানকম নিজের বোনের মধ্যে বিচার করছে যে এটা কি এ তো মানুষও দেখছি না বা সিংহও দেখছি না কীরকম ধরনের আর্ধেক সিংহ আর্ধেক মানুষ এ এবার কোথা থেকে এলো এরাম বিচার করছেন মীমাংস মানস্য সমর্থিত অগ্রে সামনে এদিকে ধোঁয়ার মতো এবার ভগবান উঠেছেন ভেতরে আর নৃসিংহ নৃসিংহ রূপস্তদলম ভয়ানকম আর ভয়ঙ্কর নৃসিংহ এবার দর্শন দিয়েছেন ভগবান নৃসিংহ রূপে ভয়ঙ্কর রূপ বলছে এবার তাকিয়ে রয়েছে খালি এবার কি এটা একটা কি দেখছি প্রচণ্ড একটা আগুনের মতো দেখছি তাপ আরে বাপ রে বাপ আগুনের মতো যেরকম যে আগুন উঠলে পরে যেরকম হয় প্রতপ্ত চামি কর চণ্ড লোচনম স্ফুরত সটা কেশর জিমৃত জিমৃতাননম বলতে বলছেন কি প্রতপ্ত চামি করচণ্ড লোচনম স্ফুরত সটা কেশর জিমৃতাননম করাল দংষ্টম করবাল বলছেন করাল দংষ্টম করবাল চঞ্চল ক্ষুরান্ত জিহ্বম ভ্রুকুটি মুখ উলবণম স্তব্ধর্ধকর্ণম গিরিকন্দরাদ্ভূতন ব্যত্যাশনাশম হনুভেদ ভাস হনুভেদ ভীষণম এইভাবে দিবিস্পৃশৎ কায়ম অদীর্ঘ পিবরম অদীর্ঘ পিবর গ্রীব উরু বক্ষস্থল বক্ষস্থল অল্প মধ্যমম এইভাবে নৃসিংহদেবের রূপের বর্ণনা করছেন প্রতপ্ত চামি করচণ্ড লৌচনম যা চোখগুলোকে মনে হচ্ছে সূর্যের মতো জ্বলছে এরকম প্রতপ্ত চামি করচণ্ড লৌচনম আর স্ফুরত ছটা কেশর এই কেশরগুলো যেন হচ্ছে উড়ছে মেঘগুলোকে এরম উড়িয়ে দিচ্ছে এরকম বিভৎস করাল দংশ দাঁতগুলো এখানে করাল করাতের মতো দংশ দা দাঁত আর জিহ্বাকে মনে হচ্ছে খুঁড়ের মতো কেটে দেবে লকলক করছে জিহ্বা ভ্রুকুটিটাকে এরকম করেছেন একেবারে ভ্রুকুটি এরকমভাবে ট্যা করেছেন বিভৎস রূপ কানগুলো খাড়া হয়ে রয়েছে এরমভাবে ভেরো বেরিয়ে আসছেন নখ এরকমভাবে চারিদিকে ধীরে ধীরে যখন এগিয়ে আসছেন হিরণ্যকশিবু একেবারে ঘাবড়ে গেছেন কি ব্যাপার হলো কোনোদিন দেখিনি এরকম তথাপি কি করলেন যেন আগুনের মধ্যে পতঙ্গ যেমন ঝাঁপ দেয় সেরকম তরোয়ালটাকে নিয়ে এক ঝাঁপ দিলেন পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দেয় লড়বেন এবার কে এটা দেখি এ তো হরি বলেছে হরিকে কেটে উড়িয়ে দেবো এইভাবে চিলের সঙ্গে যেমন লড়াই হয় এরকম বলছে এরকম বিভৎস লড়াই হচ্ছে বিভৎস লড়াই এখন হচ্ছে এইভাবে করতে করতে কি করলেন অনেকক্ষণ ধরে যেমন কিরকম বলছেন ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে বেড়ালগুলো মাঝে মাঝে কি করেন ইঁদুরগুলোকে ঘরে খপ করে ধরে আবার একটু ছেড়ে দেয় আবার দৌড়া আবার ঠুক করে ধরে আবার ছেড়ে দেয় খেলা মজা করে এই রকম ধরনের এই করতে করতে কি করলেন ভগবান কি করলেন সঙ্গে সঙ্গে এবার তারপরে শেষে কি করলেন লড়াই করতে করতে ওকে এরম ধরলেন ধরে এরকম বাহুতে রাখলেন কোথায় না ঘরে না বাইরে সে বারান্দার মধ্যে রেখে কি করলেন এরকম এই স্থান বিদীর্ণ করে দিলেন বিদীর্ণ করে বলছেন ভগবান কিচ কি করলেন দারি বলছেন দারি উরুম আপত্য দদার লীলায়া নখৈর যথা যথা আহিং গরুর মহাবিষম বলছেন দারি অর্থাৎ দ্বারের মাঝখানে যে ঘরে না বাইরে সেখানে কি করলেন দাড়ি উরুম আপত্ত দাড়িতে বসে উরুর মধ্যে এরকম ফেললেন আর দদার ও লীলায়া লীলা করতে করতে এরকম হাসতে হাসতে এরকম ফেলে দিলেন কিরকম ওই যেমনভাবে গরুর ভগবান সর্প বড় বড় সর্পকে শাসন করে নখ দিয়ে ছিঁড়ে ফেলে সাপগুলোকে সেরকমভাবে ধরে ছিঁড়ে ফেললেন এবার নখের দ্বারা উৎপাটিত হৃদয় মানে ভেতর উৎপাটিত হয়ে গেল অন্ত্র মালি ভেতর থেকে যে অন্ত যে কে নখের সঙ্গে তুললেন আর সমস্ত রক্ত ফিনকি দিয়ে উঠেছে বিভিন্ন জায়গায় ছিটে গেছে বিভৎস রূপ ধারণ করেছেন এবার কি করা যায় সবাই ভয় পেয়ে গেছেন অসুরগণ যত ছিল সব এবারে একসঙ্গে অ্যাটাক করে আক্রমণ আরম্ভ করলেন বলে আমাদের মালিককে মেরে ফেলেছে আমাদের রাজাকে মেরে সব একসঙ্গে আরম্ভ করলেন যে যেখানে পাচ্ছে ছুরি কাটারি আরম্ভ করলেন শুল নিয়ে মার মার মার মার করে এবার নৃসিংহ ভগবান কি করছেন এরকম করে এক একটাকে এরকম হাওয়া দিচ্ছেন যেমন মনে হচ্ছে পোকামাকড় ওড়ায় ওরকম ওড়াচ্ছেন এরকম সব শেষ করে এক একটা চাপর মেরে মেরে সব হয়ে যাওয়ার পর যখন ভগবান সব করে এবার আস্তে আস্তে চারিদিকে তাকাচ্ছেন আবার বসে পড়েছেন ভালো করে বসে পড়ার পর ব্রহ্মা আদি সব কাঁপতে কাঁপতে একবার বলছে এবার তো ভগবান এবার আস্তে আস্তে বসেছেন সবাই মিলে গিয়ে স্তুতি করতে আরম্ভ করেছেন ভগবানকে ব্রহ্মা স্তুতি করলেন রুদ্র স্তুতি করলেন সমস্ত বিদ্যাধর থেকে আরম্ভ করে মানবগণ গন্ধর্ব প্রজাপতি যক্ষ রক্ষ সব দেবতা সিদ্ধা মানুষা সব পিত পিতৃগণ সবা বৈতালিকা কিন্নর বিষ্ণু পার্শ্বদা উঁচু সবাই একটা একটা করে একে একে করে খাই প্রার্থনা হে ভগবান হে ভগবান কি অবস্থার মধ্যে পড়েছিলাম আমরা হায় হায় হায় হায় এ অসুর আমাদের সর্বনাশ করেছিল আজ আমরা আপনার কৃপাতে রক্ষা পেলাম দয়া করলেন আপনি বড় উপকার করলেন আহা এইভাবে যখন বলতে বলতে সমস্ত প্রার্থনা করলেন তখন নৃসিংহ ভগবান এবার কি করেছেন বসে রয়েছেন সেখানে লক্ষ্মী লক্ষ্মী মা ঠাকুরানী বলছেন বাবারে এই বিভৎস্বরূপ আমি এখন প্রভুর কাছে যাব না যেতে চাইছেন না তখন সবাই মিলে ব্রহ্মা আদি সব দেবগণ প্রহ্লাদকে আদর করে বললেন বাবা প্রহ্লাদ তোমার জন্যই ভগবান এসছেন আবির্ভাব হয়েছেন তুমি যাও তোমায় তুমি গেলে কোনো চিন্তার কিছু নেই তুমি গেলে মনে হয় ঠান্ডা হবে প্রহ্লাদম প্রসয়া মাসো হ্যাঁ ব্রহ্ম ব্রহ্মাবস্থিত মান্তিকে ভগবান যখন যেখানে আছেন সেখানে প্রহ্লাদম প্রসয়া মাসো ব্রহ্মাবস্থিত মন্ত্রীকে তা তো প্রসময় পেতি স্বপিতৃ কুপিতম প্রভুম তোমার পিতার প্রতি তো রাগ করে তিনি এসছেন তো তুমি গেলে আমার মনে হয় শান্ত হবে একটু যাও প্রহ্লাদ মহারাজ স্মার্টলি চলে গেলেন একবার স্মার্টলি গিয়ে কি করলেন নৃসিংহ ভগবানের কাছে গিয়ে এরম দেখে বাচ্চা ছেলে মাতারা নিজু করে প্রমাণ করে সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গ পড়ে গেলেন পরে গিয়ে দণ্ডবোধ করছেন প্রভুকে প্রভু আর সহ্য করতে পারে একটা বাচ্চা কুচি ছেলে সে দণ্ডবোধ করছে পায়ের তলা সপাদ মূল পতিতম ভকম বিলক্ষ দেবহা কৃপয়া পরিপ্লুত উত্থপ্য সৃষ্ণির অদধাত করাম্বুজম কালাহি বিত্রস্ত ধিয়াম কৃতাভয়ম মহাকালও যাকে ভয় করে সে প্রভু তখন কি করলেন নিজের পায়ের কাছে একটা বাচ্চা পড়ে এইরকমভাবে তুলে নিজের হাতটাকে ওর মাথায় আদরের সঙ্গে এরম দিলেন আহা হা জয় হো জয় হো সপাদ মূল পতিতম তমার্বকম বিলক্ষ দে পক্ষী পরিপ্লুত দেখতে নৃসিংহদেব কিন্তু যেই সিংহের কাছে সিংহের কাছে যেন সিংহের বাচ্চাটা আসে তখন কী করে কি করে তখন জীব দিয়ে চাটে সেরকম এখন নৃসিংহদেবের সম্মুখে যেই এসছেন তাকে তুলে নিয়ে তার মাথাতে হাত দিয়ে সুন্দরভাবে আদর করে আহা তাকে সমস্ত স তৎকর স্পর্শ ধোতা খিল সুবাহ সপদ্য সপদ্য সপদ্যভিব্যক্ত পরাত্মদর্শন তৎপাদ পদ্মম হৃদি নিবৃত্ত দধ্যৌ হৃষ্যতনহু ক্লিন্ন হৃত অশ্রুলোচনম বলছেন কি করলেন কি নৃসিংহদেব নিজের পায়ের কাছে এই বাচ্চাটাকে পড়ে দেখতে উঠে আদর করে আর নৃসিংহদেব চোখ থেকে জল চলে এলো অশ্রুপূর্ণ হয়ে গেল প্রেমেতে গদ আহা এই বাচ্চাটা কোরকম কত সহ্য করেছে তাকে কত অত্যাচার করেছে আর আমার প্রতি তার কীরকম ভালোবাসা আর তীব্র বিশ্বাস থাকলে পরে হা হা বলে এইভাবে আদর করলেন ভগবান প্রহ্লাদ মহারাজ যেহেতু এই বাচ্চা সে তো বিশেষ কিছু শেখে নাই তথাপি নারদজির শিষ্য চারটিখানি কথা না এখন যেহেতু নৃসিংহ ভগবান মাথায় হাত দিয়ে দিয়েছেন আর জ্ঞানের কোনো অভাব থাকতে পারে কি নৃসিংহদেব যখন মাথায় হাত দিয়ে দিয়েছেন বাগি সজস্ব বদনে लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संगीत তং নিসিংহ মহম্মজ নৃসিংহদেবের নৃসিংহদেবের আশীর্বাদ পেয়ে গেছে মাথায় হাত ব্যাস এবার এবার মুখ দিয়ে বন্যার মতো স্তুতি চড়ছে ব্রহ্মাদয় সুরগণা মনয়ত সে ধ্যা সত্যৈকতানগত বচসাম প্রভাই নারাধিতুম পুরগুণৈরধুনা পিপিপ্রু কিং তোষ্টমর্হতি সৌমে হরিরুগ্রজাতে মন্নে ধনাবিজনূপোত্তপ শ্রুত ইহা তেজো প্রভাব বলপৌরুষো বুদ্ধিযোগা নারাধনায় হি ভবন্তি পরস পুংস ভক্তা তুতোষ ভগবান গজযূথ পায় বিপ্রাদিসরগুণযুতৎ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাৎ সপচম্বরিষ্ঠম मन्ने तदर्पित मन वचनीय हितासम मन मन्ने तद मन्ने तदर्पित मन वचने हितार्थो प्राणम पुणाति सकुलम न तो भूरी भूरिमान नैवात्मन प्रभुरयम पूर्ण मानव जनाद अविदुषो करुणो वृणीते जद जद जनो भगवत विदधीत मानम তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখসি নাহম বিভেমি অজিততে অতি ভয়ানকস্য জিহ্বার্ক নেত্রভুকুটিরবস গ্রদংসাৎ অন্তঃস্রজ ক্ষতজ কেশর শঙ্কুকর্ণাৎ নির্হাত ভীত দিগ্বাধরী ভিন্ন নখাগ্রাত ত্রস্ত অস্মি অহম কৃপণবৎসল দুঃসহগ্র সংসার চক্র কদনাদগ্রসতম প্রণীত ত্রস্ত অস্মি অহম কৃপণবস্বল দুঃসহগ্র সংসার চক্র কদনাদগ্রসতম প্রণীত বদ্ধ সক বদ্ধ সকর্মভীরুষোত্তম তে অঙ্গ্রিমূলম প্রীতো অপবর্গ শরণম আহ্বয়সে কদানু জুস্মাত যস্মাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম शोकाग्निना सकलजनिषूदमानः दुःखौषधं तदपि दुःखमतद्धियां भ्रमान् भ्रमामि बद बद मे तव दास्वयोगं यस्मात् प्रिया प्रियो वियोगसंयोगजन्मो शोकाग्निना सकलजनिषूदमानः দুঃখ ঔষধম তদপি দুঃখম মতদ্যাহম ভ্রমণ ভ্রমামি বদমে তবদাহযোগম এইভাবে নানান রকম সব করে যাচ্ছেন কাহম রজ প্রভাব ঈশো তমদিক অস্মিন ইয়াত হো সুরেতর কুলে কতবানুকম্প্যা ন ব্রহ্মণ ন তু ভবস্ব ন বৈরময়া তন্মে অর্পিত শিরসি পদ পদ্মকরহ প্রসাদ এইভাবে নানান স্তুতি এক একটা স্তুতির ব্যাখ্যা করতে আমি এই যে নৈবাত্মন প্রভুরয়ম নিজ লাভ পূর্ণ মানমজনাদ অবিদুষ করুণ বৃণীতে যদ যদ জন ভগবত বিদধিত মানম তচ্চাত্মনে প্রতিমুখস্থ যথা মুখশ্রী এই শ্লোকের ব্যাখ্যা কোনো সময় আমি করব এখন এই সমস্ত বিস্তরভাগ করতে গেলে সময় পারমিট হবে না নৃসিংহদেবকে বলছেন আমি এই আমি আপনার এই ভয়ঙ্কর যে রূপ এরমভাই যে রয়েছেন একেবারে ফিরে ফেলছে ভগবান আপনি আপনার এই ভয়ঙ্কর রূপকে আমি ভয় পাই না আমি ভয় খাই এই সংসার রূপী যে ভয়ঙ্কর অনল জ্বলছে ত্রস্তস্মি অহম কৃপণবস্ত্র দুঃসহ অগ্র দুঃসহ সহ্য করা যায় না উগ্র সংসার এই সংসার চক্রে যেসব লোকগুলো কষ্ট পাচ্ছে পেশাই এদেরকে দেখি আমি চিন্তিত ভীত ত্রস্ত অস্মি অহম কৃপণবৎসল দুঃসহগ্র সংসার চক্র কদনাদ গ্রসতম প্রণীত আমি এদের তো কোনো গতি নেই প্রভু আপনি যদি কৃপা না করেন প্রহ্লাদ মহারাজ ভগবানকে নৃসিংহদেবকে কাতর ভাই বলছেন প্রায়েণ দেবমুনয়ো সবিমুক্তিকামা মৌনম চরন্তি বিজনেন পরাথ নিষ্ঠা নৈতান বিহায় কৃপনা বিমোক্ষ একো নান্যাম তদস্য শরণম ভ্রমত অনুপসে হে প্রভু এই যে অসুর বালকগুলো রয়েছে অসুর চারিদিকে সব এইসব অবস্থা এদিকে কে বাঁচাবে আপনি ছাড়া কোনো গতি আছে বলুন তো দেখি আর অন্য কোনো রাস্তা দেখছি না এর মধ্যে শেষের দুটো শ্লোক একটুখানি বলে আমি যাম আমাকে যেতে হবে এটা ভগবান ধর্মম মহাপুরুষ পাশিম যুগানুবৃত্তম ছন্ন কলৌ যদ স্ত্রী যুগ অথ সতম নৈত মনহস্তব কথা বৈকুণ্ঠনাথ সংপ্রিয়তে দুরিত দুষ্ট হ্যাঁ দুরিত দুষ্ট মসাধু তীব্রম कामातूरम हर्ष शोक भयोषणार्थम तस्मिन कथम तब गतिम विमिस्वामी दीनहा প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে কাতরভাবে বলছেন আমাদের এই যে মন এ তো কোনো মতে আপনার দিকে যেতে পারে না নৈতত মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ নৈতদ মনো মে तब कथा सुवैकुंठना संप्रीयते दुरीत दुष्टमसादु तीव्रम कामातूरम हर्ष शोक भय सनातम तस्मिन कथम तब गतिम विमिषामिधीन तस्मिन कथम तब गतिम दीन আমরা दीन কামাতুরম হেদরেশ্বয় কামনা বাসনায় জর্জরিত আমাদের এই বুদ্ধি আপনার চরণে কখনোই যায় না নৈতৎমনো মে তব আসু বৈকুণ্ঠনাথ হে বিকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্টম বিভিন্ন জ্বালা যন্ত্রণায় আমরা পড়ে থাকি কামনা বাসনা জ্বালা এই অবস্থায় কি করব বলছে এই অবস্থায় কিছু করার নেই কী করবো বলুন কি করে কামাতুরম হর্ষ শোক ভয়ৈষণার্থম কখনো হর্ষ কখনো হাসছি কখনো কাঁদছি কখনো শোকে ডুবে যাচ্ছি এই অবস্থা কামাতুরম তসমিন কথম তবে গতিম বিমিস সাহাবিদি না আপনার চরণের পদবি আমরা কি করে খুঁজে পাবো বলুন আপনি দয়া করুন জিহ্বৈকত অচ্যুত বিকর সতী মা বিতৃপ্তা সৃষ্ণ অন্নত হস্তক উদরম শ্রবণম কুতশ্চিত ঘ্রাণ অন ঘ্রাণ অন্নতঃ চপলদৃক্ক চ কর্মশক্তির বহবো সপত্ন ইব গৃহপতিম লুনন্তি এবং সকর্ম পতিতম ভবৈতরণ্যা মন্য অন্য জন্ম মরণাসন ভীত ভীতম পশ্যন জনম সপর বিগ্রহ বৈরমৈত্রম হন্তেতি পরচর পিপ্রীহি মূঢ়মদ্য কোনু অত্রতে অখিল গুরু ভগবান প্রয়াস উত্তরণে অশ্ব ভব সম্ভব লোপ হেতু মুরেশু বৈ মহদনুগ্রহ আর্তবন্ধু কিং তেন তে প্রিয় জনানু সেবতাম নৈবদ্বিজে পরদুরত্তয়বৈতরণ্যা তদ্বীর্যগায়ন মহাম মহাম মহামৃত মগ্নচিত্ত নৈবোদ্বিজ পরোদ্দূরত্বৈতরণ্যা তদ্বীর্যোগায় নমহামৃতমগ্ন চিত্ত শোচে তত বিমুখ চেত স ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় ভরমুদ্বহত বিমূড়ান হে প্রভু নৈবদ্বিজে পর দূরত্ব বৈতরণ্যা এই বৈতরণী পার করবে কে আমরা তো ভয় পাই না কেন আমরা আপনার অমৃতময় কথা কি গান করতে করতে পার হয়ে যাব এই যে বিমুখ লোকগুলো রয়েছে যারা সর্বদাই ভগবানের বিমুখ ইন্দ্রিয় সুখের জন্য ব্যস্ত রয়েছে কাম ক্রোধের দাস হইয়া মায়ার সঙ্গ করে আর নিকটস্থ মায়া তারে জাপ্রাইয়া ধরে এইভাবে কি হলো বলছেন জিহ্বা একদিকে টানছে কান একদিকে টানছে সমস্ত উজর উপস্থ একদিকে টানছেন বলছে জিউ হই কত অচ্যুত বিকর্ষতি মাদি মা বিতৃপ্তা সৃষ্ণ অন্নত স্তব উদরম শ্রবণম কুতশ্চিত ঘ্রাণ অন্নত চপলদৃক্ষ চ কর্মশক্তি শক্তির বহব সৎপত্না ইব গৃহপতিম লনন্তি গৃহপতিকে যেমন একটা গৃহের মালিক তার যদি দশটা পত্নী হয় চারিদিক দিয়ে টানে এই গৃহপতির অবস্থাটা কি হবে এইরকম অবস্থা বলছেন চারিদিকে টানছে জীবাত্মার মৃত্যুর অবস্থা এবং সকর্মপতিতম ভব ঐতারণ্যা নিজ নিজ কর্মফলে এই জীবগণ সব ভব সংসারে পড়েছে প্রভু এবং সকর্মপতিতম ভব ঐতারণ্যা অন্য অন্য জন্ম মারানাসন ভীত ভীতম এরা একে মারছে একে অপরকে ভালোবাসা কীভাবে পরস্পর করছে পশ্চন জনম সপরি কেউ কাউকে শত্রু মনে করছে কেউ বন্ধু মনে করছে হে অখিল গুরু তুমি যদি কৃপা না করো তাহলে কী করে হবে এইসব প্রসঙ্গে আমি আলোচনা করব সময় সময় করব প্রহ্লাদ মহারাজের সমস্ত শিক্ষাগুলো আর প্রহ্লাদ মহারাজকে এইভাবে স্তপ করতে দেখে ভগবান বড় প্রসন্ন হয়েছেন ভগবান বলছেন প্রহ্লাদ ভদ্র ভদ্রম তে হম তেও সুরোত্তম বরং অভিমতম কাম পুরোস্মি অহম নৃণাম প্রহ্লাদ বর চাও আমার থেকে আমি তোমার উপর খুব সন্তুষ্ট যা চাইবে তাই দেবো বরং ব্রেণিস্ব অভিমতম কাম পুরো অস্মি অহম নির্ণাম এই যত জগতের কাম কে কে পূর্ণ করে আমি তো করি অকাম সর্বকাম বা মুখ্য কাম উদারধি ইত্যাদি আলোচনা করেছিলাম তোমার অভিমত বর প্রার্থনা করো প্রহ্লাদ মানুষ ভগবান আমার তো বরের দরকার নেই নারদজি বলছেন এবং প্রলোভিত প্রলভ্যমান ওপি বরৈর লোক প্রলোভনই একান্ত একান্তিত্বাৎ ভগবতী নৈচ্ছত্তান অসুরোত্তম এই অসুরগণের মধ্যে উত্তম জিনিস অসুরগণের মধ্যে উত্তম তার মধ্যে তার মানে কি তিনি আদৌ অসুরত্ব প্রাপ্ত হন নাই অসুরগণের মধ্যে অসুরোত্তম বলল দুটো ভাষা খেয়াল করতে হবে কিন্তু প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপুকে বলেছিলেন তখন কিন্তু অসুর উত্তম বলেননি তৎসাদমন্যে অসুর বর্জ দেহি নাম অসুর বর্জ আর এখানে যখন ব্যবহার করে তখন অসুর উত্তম এই দুটোর মানে কি ওখানে অসুর বর্জ মানে হচ্ছে অসুরগণের অসুরত্বের শেষ সীমা আর এখানে যে বলছে অসুর নৈচ্ছদ অসুরোত্তম তার মানে আদৌ আর অসুরত্ব নাই নামে সে অসুরগুলো জন্মেছে সে উত্তম উদ্গত তম ইয়াসমাত স উত্তম ভগবানের চিন্তা নিয়ে থাকে প্রহ্লাদ মহারাজকে এইভাবে নৃসিংহদেব ভগবান বারবার বর্ণ বর্ণ বর্ণ বললেও প্রহ্লাদ মহারাজ বর নিলেন না বললেন যে বয় যদি নি তাই আটকে পড়বো সংসারে আটকে পড়বো বরঞ্চ নৃসিংহদেবকে হাত জোর করে বলছেন প্রভু এ কেমন চালাকি হলো আপনার কায়দা করছেন আপনি মা মাং প্রণবয়োৎপত্যাসক্তম কামেশু তৈর বরৈ তৎসঙ্গ ভীত নির্বিণ্ণ মমুক্ষস্তম উপাশ্রিতাহা আমি সংসারে তেতো হয়ে গেছে সব দেখে তাই তো আপনার চরণে এসছি আবার আপনি আমাকে আবার প্রলোভন দেখাচ্ছেন আমি ছোট একই অসুরকুলে জন্মেছি কি জানি কখন আমার লোভ চলে আসে কেন আমি তো অসুরকুলে জন্ম দৈন্য করে বলছেন মাং প্রলবয়োৎপত্যাসক্তম কামে তৈর বরে আমার ভেতরে কামনা বাসনা হয়তো লুকিয়ে রয়েছে আমি অসুরকুর আবার আপনি বলছেন বর না হঠাৎ আমি কি চেয়ে বলবো আমার কোনো বরের দরকার নেই প্রভু আমি আপনার নিঃশুল্ক ভিত্ত আর আপনি আমার আপনি আপনি আমার মালিক তারে নিরুপাধিক ভিত্ত আর নিরুপাধিক মালিক তাদের দুজনের স্বার্থ তো অনেক জগতের ঊর্ধ্বে তাদের তো জগতের কোনো ক্ষুদ্র স্বার্থ স্পর্শ করে না করে কি করে না সেই জন্য আমাকে আবার বর্ণ বর্ণ বলছেন এটা আমি বর কোনো দরকার নেই আপনি আর যিনি সেবা করে কিছু আশা করেন সেখানে প্রহ্লাদ মহারাজে আশা সনো ন বৈ ভৃত্য স্বামিন্য আশিষ আত্মন ন স্বামী বৃত্তত সাম্যম ইচ্ছনজ রাতি চা আশিষ যিনি স্বামীর কাছ থেকে সেবা করে কিছু আশা করেন আবার যে সেবা করেছেন মালিকের কাছ থেকে কিছু আশা করেন মালিক আবার তার কাছে আরে এরা নিরুপাধিক ভালোবাসা নয় আপনার সঙ্গে আমার সেরকম ধরনের কোনো সম্বন্ধ নাই আপনি আমার প্রভু নিত্যকালের আমিও আপনার সেবক এইখানে আপনার আপনি আবার এটা নাও ওটা নাও এরম বলছেন আচ্ছা ঠিক আছে যদি আপনাকে সম্মান তা আমার তো একটা সম্মান আছে তোমাকে যখন বলছি বর নাও তো কিছু তো নাও কিছু তো একটা নাও হ্যাঁ ঠিক আছে প্রহ্লাদ মহাজ ঠিক আছে যখন বারবারই বলছেন কিছু নাও কিছু নাও ঠিক আছে একটা জিনিস দিতে পারেন আপনি সেটা কি বলছেন যদি দাসী কামান কামানো বারাং স্তম্বরদর্শব কামানম হৃদয় সংগ্রহ ভবতস্তু বিনে ভরম যদি দাসী মে কামান ও বারাং স্তম বরদর সভা যে বরদাগ বরদগণের মধ্যে যারা বরদান করেন তাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ আপনি তো স্বয়ং ভগবান যদি দাসী মে কামানো বরাং স্তং বরদর সভা কামান হৃদি সংগ্রহ ভবতস্তু বেণে বরম তাহলে এই বরদিন যদি আমার ভেতরে যদি কামনা বাসনার গন্ধ পর্যন্ত না আসে এই বরটা দিতে পারবেন দিন জগতের লোক অবাক এইটুকু একটা বাচ্চা তার কি বুদ্ধি দেখো ভগবান বলছে বর না ভগবান কাছে বর নিলেন এমন যে কামনা বাসনার গন্ধমাত্র যেমন আমার হৃদয়তে না আসে কেন কামনা বাসনা আসা মানেই বন্ধন যত কামনা বাসনা হবে তত বন্ধন লকাপে চলে যাওয়া আবার সেটা বামন গোস্বীমায় মজা করে করে বলতেন সব লকাপে যাচ্ছে লকাপে গিয়ে সেই তার বিভিন্ন দোষ করেছে একসঙ্গে ছিল সেই চোরগুলো একসঙ্গে কেউ চুরি করেছে কেউ খুন করে নানারকম করেছে এবার তা নিজেদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে জেলের ভেতরে একসঙ্গে থাকছে খাচ্ছে গুচ্ছে গল্প করছে সব তারপর জেল থেকে যখন একজনের ছুটি হয়ে গেল বলছে তুই চলে যাচ্ছিস আমাদের মনটা খারাপ লাগছে কতদিন বন্ধুত্ব হয়ে গেছিলো তোর সঙ্গে আর তো বেরিয়ে যাচ্ছি সে যখন বেরিয়ে যাচ্ছে সে বলে চিন্তা নেই আবার আসবো আমি শিগগিরই তোদের সঙ্গে আবার অন্যায় করবো আবার জেলে আসবো চিন্তার কিছু নেই এইভাবে বদ্ধজীবগুলো পরস্পর পৃথিবী নিয়ে করে ডুবে মরছে আর প্রহ্লাদ মহারাজের একটা গুপ্ত কথা আছে তিনি পিতাকে আপনি কৃপা করুন পিপাকে আপনি ক্ষমা করে দিন এই সব কথা বলেছেন সেই সময়কার অনেক গুপ্ত সব ব্যাখ্যা আছে সেখানে প্রহ্লাদ মহারাজকে ভগবান বলছেন এই কি বলছো পিতাকে ক্ষমা করে দিন তুমি কি বলছো এসব কথা এলে কোনো কথা বললে বলছেন ত্রিসপ্তভি পিতা পুত পৃথিবী সহ তে অনঘ যত সাধু অশ্ব কুলে যাত ভবান কুল ভাবন তুমি যে কুলে জন্মগ্রহণ করেছো তার একুশ কুল পক্ষে সব উদ্ধার হয়ে গেছে তুমি আবার নতুন করে বলছো বাবাটাকে একটু কৃপা করে দিন বাবাটা অসুর ছিল ছিল তো বাবাই আর কি কি করা যায় ক্ষমা করে দিন প্রহ্লাদ এটা কি বলার কথা বললে তুমি এ তো আমি যাকে কোলের মধ্যে নিয়ে এরকমভাবে ফেরেছি আমার অঙ্গে স্পর্শ হয়েছে মদঙ্গ স্পর্শ স্পর্শ নিয়ে না অঙ্গ লোকানো যাসাতি সুপ্রজাহা আমার সঙ্গে যা স্পর্শ হয়ে গেছে সে আর কি কোনো অমঙ্গল হবে কি দেখতে পাবে এইভাবে বিরাট আশীর্বাদ করলেন টিকাকারগণ বলছেন যে এখানে প্রহ্লাদ মহারাজ এরকম কথা কেন বললেন প্রহ্লাদ মহারাজ কি তত্ত্ব জানতেন না বিশ্বনাথ চক্রবর্তী সুন্দর ব্যাখ্যা করছেন বলছেন প্রহ্লাদ মহারাজের এই কথা বলা দরকার কি ছিল তিনি তো জানেন না বলতেই ভগবান কিবা করবে বলছে প্রহ্লাদ মহারাজ এই জন্য বলেছিল যে ভগবানের মুখ দিয়ে নিজ মুখ দিয়ে সার্টিফিকেটটাকে বার করে নেওয়ার জন্য সার্টিফিকেট বোঝেন কেউ যদি বলে তুমি পাস করে গেছো যাও যাও আরে বসে পাস করি সার্টিফিকেটটা দিন পাস করি যে আমি লোককে দেখাতে হবে না সার্টিফিকেট কই এই জন্য প্রহ্লাদ মহারাজ বুঝতে পেরেছেন ভগবান কৃপা করেছেন তথাপি ভগবানের কাছ থেকে সার্টিফিকেটটা বার করে নেওয়া যে তিনি সবাইকে কৃপা করেন জগৎবাসী জানতে পারে নিজের স্বার্থের জন্য নয় এই সার্টিফিকেটটা নৃসিংহদেবের মুখ থেকে বার করে দিলাম ত্রিসপ্তভি পিতা পুতহ পিতৃ পিতৃভি সহতে অনঘ যত সাধু অশ্ব কুলে ইয়াত ভবান বই কুল পাবন বাঞ্ছা তরু সে কৃপা সিন্ধু পতিতানং পাবন প্রবেশন